পঞ্চদশ অধ্যায় দেখো গোরা চাঁদের কত ভাতি শিব শুক নারদ ধ্যানে না পাও তো সোপহু অকিঞ্চন সঙ্গে দিনরাতি হেন মতে নবদ্বীপে বিশ্বম্বর রায় অনন্ত চিন্ত লীলা করে সদায় এত সব প্রকাশেও কেহ নাহি চিনে সিন্ধু মাঝে চন্দ্র যেন না জানিল মিনে জগায় মাধাই দুই চৈতন্য কৃপায় পরম ধার্মিক রূপে বসে নদীয়ায় উষকালে গঙ্গা স্নান করিয়া নির্জনে দুই লক্ষ কৃষ্ণ নাম লয় প্রতিদিনে আপনারে ধিক্কার করে অনুক্ষণ নিরবধি কৃষ্ণ বলি কর ক্রন্দন পাইয়া কৃষ্ণের রস পরম উদার কৃষ্ণের দ্বৈত দেখে সকল সংসার পূর্বে যে করিল হিংসা তাহা সংরিয়া কান্দিয়া ভূমিতে পড়ে মূর্ছিত হইয়া গৌরচন্দ্র আরে বাপ পতিত পাবন সংরিয়া পুন পুন কর এ ক্রন্দন আহারের চিন্তা গেল কৃষ্ণেরও আনন্দে সমরে চৈতন্য কৃপা দুই জনে কান্দে সর্বগণ সহিত ঠাকুর বিশ্বম্ভর অনুগ্রহ আশ্বাস করয়ে নিরন্তর আপনে আসিয়া প্রভু ভোজন করায় তথাপিহ দোহে চিত্তে স্বাস্তি না পায় বিশেষে মাধাই নিত্যানন্দের লঙ্ঘিয়া পুনঃ পুনঃ কান্দে বিপ্র তাহা সংরিয়া নিত্যানন্দ ছাড়িল সকল অপরাধ তথাপি মাধাই চিত্তে না পায় প্রসাদ নিত্যানন্দ অঙ্গে মুই কইল রক্তপাত ইহা বলি নিরন্তর করে আত্মঘাত যে অঙ্গে চৈতন্য চন্দ্র করয়ে বিহার হেন অঙ্গে মুই পাপি করিল প্রহার মূর্ছাগত হয় ইহা সংরি মাধাই অহর্নিশ কান্দে আর কিছু চিন্তা নাই নিত্যানন্দ মহাপ্রভু বালক আবেশে অহর্নিশ নদিয়ায় ন হরিষে সহজে পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান নাহি সর্ব নগরে বেড়ায় একদিন নিত্যানন্দে ভৃত্তে পাইয়া পড়িলাম আধাই দুই চরণে ধরিয়া প্রেম জলে ধোয়াইল প্রভুর চরণ দন্তে তৃণ ধরি করে প্রভুর স্তবন বিষ্ণু রূপে তুমি প্রভু করহ পালন তুমি সে ফনায় ধরো অনন্ত ভুবন ভক্তির স্বরূপ প্রভু তোর কলে বর তোমারে চিন্তয় মনে পার্বতী শঙ্কর তোমার সে ভক্তিযোগ তুমি করো দান তোমা বই চৈতন্যের প্রিয় না হিয়ান তোমার সে প্রসাদে গরুর মহাবলী লীলায় বহে কৃষ্ণ হই কুতুহলী তুমি সে অনন্ত মুখে কৃষ্ণ গুণ গাও সর্বধর্ম শ্রেষ্ঠ ভক্তি তুমি সে বুঝাও তোমার সে গুণ গায় ঠাকুর নারদ তোমার সে যত কিছু চৈতন্য সম্পদ তোমার সে কালিন্দী ভেদনকারী নাম তোমার সে বিজনক পাইল দিব্য জ্ঞান সর্বধর্মময় তুমি পুরুষ পুরাণ তোমার সে বেদে বলে আদি দেব নাম তুমি সে জগৎ পিতা মহাযোগেশ্বর তুমি সে লক্ষণচন্দ্র মহাধনুর্ধর তুমি সে পাষণ্ড ক্ষয় রসিক আচার্য তুমি সে জানো চৈতন্যের সর্বকার্য তোমার সেবিয়া পূজা হইল মহামায়া অনন্ত ব্রহ্মাণ্ডে চাহে তোমা পদ ছায়া তুমি চৈতন্যের ভক্ত তুমি মহাভক্তি যত কিছু চৈতন্যের তুমি সর্বশক্তি তুমি সজ্জা তুমি খট্টা তুমি সে শয়ন তুমি চৈতন্যের ছত্র তুমি প্রাণধন তোমাবহি কৃষ্ণের দ্বিতীয় নাহি আর তুমি গৌরচন্দ্রের সকল অবতার তুমি সে কর প্রভু পতিতের ত্রাণ তুমি সে সংহার সর্ব প্রাণ তুমি সে করহ সর্ব বৈষ্ণবের রক্ষা তুমি সে বৈষ্ণব ধর্ম করাহ যে শিক্ষা তোমার কৃপায় সৃষ্টি করে অজদেবে দেবে তোমার সে রেবতী বারুণী কান্তি সেবে তোমার সে ক্রোধে মহারুদ্র অবতার সেই দ্বারে কর সর্বসৃষ্টির সংহার শঙ্কর সনাত্মক রুদ্র নিষ্ক্রমান্তি জগত্রয়ম সকল করিয়া তুমি কিছু নাহি কর অনন্ত ব্রহ্মাণ্ডনাথ তুমি বক্ষে ধরো পরম কোমল সুখ বিগ্রহ তোমার যে বিগ্রহে করে কৃষ্ণ শয়ন বিহার সে হানসি অঙ্গে মুই করিনু প্রহার তোমধিক দারুণ কি না হিয়ার পার্বতী প্রভৃতি নবার বুধনারী লয়া যে অঙ্গ পূজয় শিব জীবন ভরিয়া যে অঙ্গ স্মরণে সর্ববান্ধ বিমোচন হেন অঙ্গে রক্ত পরে আমারও কারণ চিত্রকেতু মহারাজ যে অঙ্গ সেবিয়া সুখে বিহরয়ে বৈষ্ণবাগ্রগণ্য হইয়া অনন্ত ব্রহ্মাণ্ড করে যে অঙ্গ স্মরণ হেন অঙ্গ মুই পাপি করিনু লঙ্ঘন যে অঙ্গ সেবিয়া কাদি ঋষিগণ পাইল নমিষারণ্যে বন্ধ বিমোচন যে অঙ্গ লঙ্ঘিয়া ইন্দ্রজিত গেল ক্ষয় যে অঙ্গ লঙ্ঘিয়া দেবীদের নাশ হয় যে অঙ্গ লঙ্ঘিয়া যারা সন্ধ নাশ গেল আর মোর কুশল নাহি সে অঙ্গ লঙ্ঘিল লঙ্ঘনের কিদায় যাহার অপমানে কৃষ্ণের শ্যালক রুক্মি ত্যাজিল জীবনে দীর্ঘ আয়ু ব্রহ্মা সম পাইয়াও সুত তোমা দেখি না উঠিল হইল ভস্মীভূত যার অপমান করি রাজা দুর্যোধন সবংশেতে প্রাণ গেল নহিল রক্ষণ দৈবযোগে ছিল তথা মহাভক্তগণ তারা সব জানিলেন তোমারও কারণ কুন্তি ভীষ্ম যুধিষ্ঠির বিদুর অর্জুন তা সবার বাক্যে পুর পাইলেন পুন যার অপমান মাত্র মাত্র জীবের নাশ মুই দারুণের কোন লোকে হবে বাস বলিতে বলিতে প্রেমে ভাষয়ে মাধাই বক্ষে দিয়া চরণ করিল তথাই যে চরণ ধরিলে না যাই কভুনাশ পতিতের ত্রাণ লাগি যাহার প্রকাশ শরণাগতের বাপ কর পরিত্রাণ মাধায়ের তুমি সে জীবন ধন প্রাণ জয় জয় জয় পদ্মাবতীর নন্দন জয় নিত্যানন্দ সর্ব বৈষ্ণবের ধন জয় জয় অক্রোধ পরমানন্দ রায় শরণাগতের দোষ ক্ষমিতে জুয়ায় দারুণ চণ্ডাল মূর্তি কৃতজ্ঞ গোখর সব অপরাধ প্রভু মোরে ক্ষমা কর মাধায়ের কাকু প্রেম শুনিয়া স্তবন হাসি নিত্যানন্দ রায় বলিলা বচন উঠ উঠ মাধাই আমার তুমি দাস তোমার শরীরে হইল আমার প্রকাশ শিশুপুত্র মারিলে কি বাপে দুঃখ পায় এই মতো তোমার প্রহার মোর গায় তুমি যে করিলা স্তুতি ইহা যেই শুনে সেহ ভক্ত হইবেক আমার চরণে আমার প্রভুর তুমি অনুগ্রহ পাত্র আমাতে তোমার দোষ নাহি তিল মাত্র যেজন চৈতন্য ভজে সে আমার প্রাণ যুগে যুগে তার আমি করি পরিত্রাণ না ভজে চৈতন্য জবে মোরে ভজে গায় মোর দুঃখে সেহ জন্মে জন্মে দুঃখ পায় এত বলি তুষ্ট হইয়া কইলা লিঙ্গন সর্বদুঃখ মাধাইর হইল বিমোচন পুনবলে মাধাই ধরিয়া শ্রীচরণ আর এক প্রভু মোর আছে নিবেদন সর্বজীব হৃদয়ে বসহ প্রভু তুমি হেন বহু জীব হিংসা করিয়াছি আমি কার বা করিল হিংসা তাহা নাহি চিনি চিনিলে বা অপরাধ মাগিয়ে আপনি যা সবার স্থানে করিলাম অপরাধ কোন রূপে তারা মোরে করিবে প্রসাদ যদি মোরে প্রভু তুমি হইলা সদয় ইতে উপদেশ মোরে কর মহাশয় প্রভু বলে শুনো কহি তোমারে উপায় গঙ্গা ঘাট তুমি সহ্য করহ সদায় সুখে লোক যখন করিবে গঙ্গা স্নান তখন তোমারে সবে করিবে কল্যাণ অপরাধ ভঞ্জনী গঙ্গার সেবা কার্য ইহাতে অধিক বা তোমার কোন ভাগ্য কাকু করি সবারে করিহ নমস্কার তবে সব অপরাধ ক্ষমিব তোমার উপদেশ পাইয়া মাধাই ততক্ষণ চলিলা প্রভুরে করি বহু প্রদক্ষিণ কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়নে পড়ে জল গঙ্গাঘাট সহ্য করে দেখো এ সকল লোক দেখি করে বড় অপূর্ব জ্ঞান সবারে মাধাই করে দণ্ড নাম জ্ঞানে বা অজ্ঞানে যত কইল অপরাধ সকল খমিয়া মরে করহ প্রসাদ মাধায়ের ক্রন্দনে কান্দয়ে সর্বজন আনন্দে গোবিন্দ সবে করয়ে স্মরণ শুনিল সকল লোকে নিমাই পণ্ডিত জগায় মাধায়ের কইল উত্তম চরিত শুনিয়া সকল লোক হইল বিস্মিত সবে বলে নর নহে নিমাই পণ্ডিত না বুঝি নিন্দয়ে যত সকল দুর্জন নিমাই পণ্ডিত সত্য করেন কীর্তন নিমাই পণ্ডিত সত্য শ্রীকৃষ্ণের দাস নষ্ট হইবে যে তারে করিবে পরিহাস এই দুইয়ের বুদ্ধি ভালো যে করিতে পারে সেই বা ঈশ্বর কি ঈশ্বর শক্তি ধরে প্রাকৃত মনুষ্য নহে নিমাই পণ্ডিত এবে সে মহিমাতান হইল বিদিত এই মতো নদিয়ার লোকে কহে কথা আর লোক না মিশায় নিন্দা হয় যথা পরম কঠোর তপ করয়ে মাধাই ব্রহ্মচারী হেন খ্যাতি হইল তথাই নিরবধি গঙ্গা দেখি থাকে গঙ্গা ঘাটে সহস্তে কোদালি লয়া আপনে খাটে অদ্যাপিহ চিহ্ন আছে চৈতন্য কৃপায় মাধাইর ঘাট বলি সর্বলোকে গায় এই মতো কত কীর্তি হইল দোহার চৈতন্য প্রসাদে দুই দস্যুর উদ্ধার মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড যাহাতে উদ্ধার দুই পরম পাষণ্ড মহাপ্রভু গৌরচন্দ্র সবার কারণ ইহা শুনি যার দুঃখ খল সেই জন চারি বেদ গুপ্ত ধন চৈতন্যের কথা মন দেয়া শুন যে করিল যথা যথা শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন ছু পদ যুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে মাধবানন্দ উপলব্ধি বর্ণনম নাম পঞ্চদশ অধ্যায়